মরুর দুলাল কামলিওয়ালার শূন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল কামলিওয়ালার শূন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মুহাম্মাদের শূন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় সাহস আয় বলে আয় তোর মান বাঁচাতে আয় মরুর দুলাল কামলেওয়ালার শূন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মোহাম্মদের শূন্য যারায় আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় যেই নবীকে আল্লাহ তালা আর সে দেয় ঠাই ইয়াহুদিরা সেই নবীকে অশ্লীল গালি দেয় যেই নবীকে আল্লাহ তালা আর সে দেয় ঠাই ইয়াহুদিরা সেই নবীকে অশ্লীল গালি দেয় ইয়াহুদিরা জরদ জাতি ইতিহাসে পায় ইতিহাসে পায় মরুর দুলাল কামলেওয়ালার শূন্য যারা আয় শেষ খাটি অনুসারী ছুটে আই মরুর দুলাল মোহাম্মদের সৈন্য যারা আই শেষ খাটি অনুসারী ছুটে আই সাহস জমিয়ে আই ইমানি বলে আই তোর মান বাঁচাতে আয় মরুর দুলাল কামলেওয়ালার সৈন্য যারা আই শেষ খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মোহাম্মদের সৈন্য যারা আই শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় আইরে দামাল নবীন যুবক আইরে ছুটে আই খোদার বিধান রাখতে উঁচু রণাঙ্গনে যাই আইরে দামাল নবীন যুবক আইরে ছুটে আই খোদার বিধান রাখতে উঁচু রণাঙ্গনে যাই যত আছে নাস্তিকবাদী কর রে জবাই কর রে জবাই মরুর দুলাল কামলে বলার শূন্য যারা আই শেষ বিধির খাটি অনুসারী ছুটে আই মরুর দুলাল মুহাম্মাদের শূন্য যারা আই শেষ বিধির খাটি অনুসারী ছুটে আই সাহস জমিয়ে আই ইমানি বলে আই তোর মান বাঁচাতে আয় মরুর দুলাল কামলিওয়ালার সৈন্য যারা আয় কৃষ্ণ বিজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মোহাম্মদের সৈন্য যারা আয় কৃষ্ণ বিজির খাটি অনুসারী ছুটে আয় কোথায় আছো বিশ্বসেরা নবীন মুজাহিদ রাসুল প্রেমিক তোমরা সবাই গাও শহীদি গীত কোথায় আছো বিশ্বসেরা নবীন মুজাহিদ রাসুল প্রেমিক তোমরা সবাই গাও শহীদি গীত মরলে শহীদ বাঁচলে গাজী আল্লাহ যে সহায় আল্লাহ যে সহায় মরুর দুলাল কমলে বলার শূন্য যারায় আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মুহাম্মাদের শূন্য যারায় আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় সাহস জমিয়ে আয় ইবানি বলে আয় তোর মান বাঁচাতে আয় মরুর দুলাল কমলে বলার শূন্য যারায় আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মোহাম্মদের সৈন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় ইন্টারন্যাশনাল সন্ত্রাসীরা জেনে রাখো তাই নূর নবীজির জন্য মোদের জীবন দিতে চাই ইন্টারন্যাশনাল সন্ত্রাসীরা জেনে রাখো তাই নূর নবীজির জন্য মোদের জীবন দিতে চাই জেগেছে এবার মুসলিম জাতি করতে তোদের লয় করতে তোদের লয় মরুর দুলাল কামলেওয়ালার সৈন্য যারা আয় কৃষ্ণ খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মোহাম্মদের সৈন্য যারা আয় কৃষ্ণ খাটি অনুসারী ছুটে আয় সাহস জমিয়ে আই ইমানি বলে আয় তোর মান বাঁচাতে আয় মরুর দুলাল কামলেওয়ালার সৈন্য যারা আয় কৃষ্ণ খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মোহাম্মদের সৈন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল কামলেওয়ালার সৈন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মোহাম্মদের সৈন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল কামলেওয়ালার সৈন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী ছুটে আয় মরুর দুলাল মোহাম্মদের সৈন্য যারা আয় শেষ নবীজির খাটি অনুসারী